إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা আজকে ইনশাআল্লাহ বিশিষ্ট তাবেঈ আবু মুসলিম আল খাওলানি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী কাবার করব ইনশাআল্লাহ এটা আমরা করব ডক্টর আব্দুর রহমান রফাত পাশা রচিত তাবেঈদের ইমান দীপ্ত জীবন ওনার এই বিখ্যাত কিতাব থেকে অত্যন্ত সুন্দরভাবে তিনি ওনার আবু মুসলিম আল খাওয়ালানি রহমতুল্লাহ আলাই ওনার জীবনের বিশেষ বিশেষ কিছু দিক তুলে নিয়ে এসেছেন আবু মুসলিম আল খাওয়ালানি রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে ওসমান ইবনে আবি আতিকা বলেন যে আবু মুসলিম আল খাওলানি নিজেকে ইবাদতে এত বেশি নিয়োজিত রেখেছিলেন যে তিনি বলতেন জান্নাত জাহান্নাম চোখে দেখলেও আমি এর চেয়ে বেশি ইবাদত করতে পারতাম না অর্থাৎ নিজ চোখে না দেখেও তিনি এমনভাবে জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করতেন যে এটা যদি নিজ চোখে সচক্ষে দেখতেনও তাইলেও এর চেয়ে বেশি বাদ তিনি করতে পারতেন না সুবহানুল্লাহ তো আব্দুর রহমান রফাত পাশা উনি এভাবে শুরু করেছেন ওনার জীবনের বিশিষ্ট বিশেষ বিশেষ কিছু দিক নিয়ে যে আরব উপদ্বীপে খবর ছড়িয়ে পড়ল বিদায় হজ থেকে ফেরার পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন সুযোগ বুঝে শয়তান প্ররোচনা দিল আসোয়াদ আল আনসিকে ইমান সেরে ফিরে এসো কুফরিতে ইয়েমেনে তার নিজ জাতির কাছে তোমার নিজের জাতির কাছে এই দাবি করো যে তুমি আল্লাহ প্রেরিত নবী আসোয়াদ আল আনসি ছিল সুষ্ঠু সুঠাম দেহি আর ভয়াবহ শক্তিশালী মানুষ অন্যায় অপকর্মের ছিল হোতা অন্তরটা ছিল অত্যন্ত কালো জাহিলি যুগে সে হাত পাকিয়েছিল জ্যোতিষশাস্ত্রে অবাস্তব জাদুবিদ্যাতেও পণ্ডিত ছিল তীক্ষ্ণ মেধাবী লোকটি কথার জাদুতেও ছিল পাকা উস্তাদ কথার জাদু দিয়ে সাধারণ মানুষ দেরকে সাধারণ মানুষের জ্ঞান এবং মনকে যেদিকে খুশি সেদিকে ঘোরানোর জাদুতে সে ছিল দক্ষ অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কথার জাদুর ব্যাপারে যে কিছু কিছু কথা মধ্যে জাদু রয়েছে তো তার মধ্যে এই বিশেষ বিষয়টি ছিল যে সে কথার জাদুতে অত্যন্ত পারদর্শী ছিল আসওয়াদ আলানসি সে ব্যক্তি বিশিষ্ট লোকদের রুচি এবং চাহিদা মোতাবেক উপহার উপকন দিয়ে কাবু করে রাখার ব্যাপারেও সে ছিল চরম পারদর্শী সবসময় কালো আবরণে মুখ ঢেকে মানুষের সামনে বের হতো অর্থাৎ এভাবে সে নিজেকে ভীতিকর দুর্বুদ্ধ এবং জ্যোতির্ময় ব্যক্তি হিসেবে প্রকাশ করতে চাইত লানাতুল্লাহ আলাই তো খড়ের গাধার মধ্যে যেরকম আগুন লাগালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেভাবেই তার দাওয়াত ছড়িয়ে পড়লো গোটা ইয়েমেনে তার মিথ্যা নবুয়তের দাবির যে দাওয়াত এটা দ্রুত ইয়েমেনে ছড়িয়ে পড়লো এতে পূর্ণাঙ্গ সাহায্য করেছিল তার যে মাঝহিজ গোত্রের এই গোত্রের লোকেরা সে সময় এই গোত্রটাই ছিল শক্তি সামর্থ্যে প্রভাব এবং সংখ্যাগরিষ্ঠতায় ইয়েমেনের শীর্ষস্থানীয় ইয়েমেনে তার দাওয়াত ব্যাপক প্রচার লাভ করার কারণ ছিল অভিনব মিথ্যা এবং চালবাজিতে তার সীমাহীন পারদর্শিতা এবং একদল মেধাবী ভক্তের নিঃশত সহযোগিতা তার এই চালবাজির ধরন ছিল এরকম যে সে বলতো আসমান থেকে নেমে আসে আমার কাছে একজন ফেরিস্তা আমাকে শোনায় ঐশী প্রত্যাদেশ দিয়ে যায় অদৃশ্যের নানান খবর এই মিথ্যাকে মানুষের মাঝে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সে অবলম্বন করল বিভিন্ন রকমের পন্থা গুরুত্বপূর্ণ সকল স্থানে সরিয়ে দিল গুপ্তচর বাহিনী যাদের মাধ্যমে সে সংগ্রহ করত মানুষের বিভিন্ন সমস্যা বিপদ আপদ এবং সুখ দুঃখের খবর জেন্নিত মানুষের মনের গভীর লুকায়িত দুঃখ বেদনার গুপ্ত কাহিনী আর হৃদয়ের মাঝে লালিত স্বপ্ন এবং সুখের সুপ্ত বাসনার বিস্তারিত বিবরণী গুপ্তচর বাহিনীর খবর সংগ্রহের পাশাপাশি ওইসব লোককে উদ্বুদ্ধ করায় ওসব লোকদেরকে উদ্বুদ্ধ করতো আসাদ আল আনসির শরণাপন্ন হতে তার কাছে সাহায্য কামনা করতেন তারা যখন আসাদ আল আনসির কাছে আসতো সে আগন্তুকদের ডেকে বলে দিত যে তোমার এই সমস্যা তোমার ওই সমস্যা তারা নিজেদের সমস্যা সম্পর্কে মুখ খোলার আগেই আনসির আল আনসির মুখে সব সমস্যার বর্ণনা শুনে তারা থ মেরে যেত ওই ভণ্ড নবী তার অনুচরদের দ্বারা তার অনুসারীদের দ্বারা যে সংবাদ তাদের ব্যাপারে জানতো এগুলা ওরা বলার আগেই যখন ওরা সাক্ষাৎ করতো বলে দিত তখন ওরা অত্যন্ত আশ্চর্য হয়ে যেত সে তাদেরকে বলতো যে আসমান থেকে ফেরেস্তা এসে তাকে সব খবর বলে দিয়ে গেছে এভাবেই মানুষ বিশ্বাস করতে শুরু করে আল আনসি মানুষের সব গোপন খবর জানে আলিয়াজুবিল্লা দরবারে এসে বিস্মিত এবং অভিভূত লোকদের আরও কাবু করতে তাদের দেখাত কিছু চটকদার জাদু আগে থেকে অভিভূত এই লোকগুলো নতুন ভেলকি দেখে শয়তান আনসির প্রতি ভক্তিতে হয়ে উঠত একেবারে অত্যন্ত বেশি ভক্তি করত তাকে এভাবে খুব অল্প সময়েই সে পরিণত হলো এক বিশাল ব্যক্তিত্বে তার নাম ডাক ছড়িয়ে পড়ল সর্বত্র তার ভক্তের সংখ্যা বাড়তে বাড়তে হলো সীমাহীন সে তার অসংখ্য ভক্ত অনুরক্তকে নিয়ে প্রথমে ইয়েমেনের রাজধানী সানা দখল করল এরপর ধীরে ধীরে অন্যান্য অঞ্চলও তার অনুগত করে নিল একের পর এক এলাকা দখল করতে করতে একসময় হাজরামাউদ থেকে তাইফ পর্যন্ত এবং বাহরান থেকে আদেন পর্যন্ত সকল এলাকা তার অধীন হয়ে গেল আসাদ আল আনসির হাতে ক্ষমতা যখন সুদৃঢ় হলো জনগণ এবং জনপদ তার আনুগত্য মেনে নিল তখন সে নেমে পড়ল তার সেই সব বিরোধীদের সন্ধানে যাদেরকে আল্লাহ তার মহান দিনের প্রতি অবিচল ইমান দান করেছিলেন আর দিয়েছিলেন তার মহান নবীর প্রতি সুদৃঢ় আস্থা এই ব্যক্তিদেরকে সে খুঁজতে লাগলো খুঁজে খুঁজে সে এসব এসব লোকের প্রতি চালাতে লাগলো কঠোর দমন এবং নিপীড়ন কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি দাঁড় করালো তাদেরকে এসব মর্দে মুকমিনের মাঝে অন্যতম একটি নাম হচ্ছে আবদুল ইবনে সোয়াব যার ডাক নাম হচ্ছে আবু মুসলিম আল খাউলানি আবু মুসলিম আল খাউলানি ছিলেন দিনের ব্যাপারে আপসীন এক ব্যক্তি তিনি ছিলেন দিনের ব্যাপারে আপসীন এক ব্যক্তি ইমানের ক্ষেত্রে অবিচল ছিলেন সত্য প্রকাশে তিনি ছিলেন দ্বিধাহীন যিনি আল্লাহর জন্য নিজেকে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন দুনিয়ার জীবনের সুখে করেছিলেন অবজ্ঞা জীবনের সুখ এবং স্বচ্ছন্দের উপকরণ সংগ্রহ থেকে নিজেকে দূরে রেখেছিলেন নিবেদিত করেছিলেন নিজের জীবনকে আল্লাহর আনুগত্যে আর একই পথে মানুষকে আহ্বানের উদ্দেশ্যে ক্ষণস্থায়ী জীবনকে উৎসর্গ করেছিলেন চিরস্থায়ী জীবনের লক্ষ্যে তাকে বরণ করে নিয়েছিল মানুষ নিজের হৃদয় সর্বোচ্চ মর্যাদার মণিকোঠায় তার মাঝে খুঁজে পেত মানুষ উন্নত আদর্শবোধ আর পবিত্র আত্মার মহামিলন তিনি যেন একজন মূর্তিমান পুত এবং পবিত্র ওই ব্যক্তি যার দোয়া কবুল হয়ে থাকে তো আসোয়াদ আল আনসির সিদ্ধান্ত নিল আবু মুসলিম আল খাওলানিকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে যা দেখে প্রকাশ্য এবং গোপনে তার বিরোধিতাকারীদের অন্তর কেঁপে উঠবে এবং যা দেখে তারা চরমভাবে দমে যাবে সে রাজধানী সানাতে এক বিশাল ময়দানে জ্বালানি কাঠ জমা করে আগুন জ্বালিয়ে দিতে নির্দেশ দিল শহরের সর্বত্র ঘোষণা করা হল ইয়েমেনের সকল নারী পুরুষকে আবু মুসলিমের তবা এবং আল আনসির নবুয়তের প্রতি স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানে হাজির থাকতে হবে নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে কানায় কানায় পূর্ণ সেই ময়দানে এসে হাজির হলো আসাদ আল আনসি প্রধান প্রধান ভক্ত বড় বড় নেতা দেহরক্ষী এবং সৈনিকদের সুরক্ষিত বেষ্টনীর ঘেরা অনুষ্ঠানে আগুনের সম্মুখ দিয়ে রক্ষিত তার বিশাল আসনে গিয়ে সে বসল অসংখ্য মানুষের কৌতূহলী দৃষ্টির সামনে দিয়ে আবু মুসলিম আল খাওলানিকে বেঁধে হাজির করা হলো তার সামনে মিথ্যাবাদী শয়তানটি অর্থাৎ আসওয়াদ আল আনসি তার দিকে অহংকার করা দৃষ্টিতে একবার তাকালো আরেকবার তাকালো সামনে দাউদৌ করে জ্বলতে থাকা আগুনের দিকে এরপর আগুন থেকে দৃষ্টি ঘুরিয়ে সুজা আবু মুসলিমকে জিজ্ঞেস করল তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর মহান বান্দা তার সর্বশ্রেষ্ঠ রসুল এবং আরও সাক্ষ্য দিচ্ছি তিনি সর্বশেষ রসুল প্রতিহিংসার আগুনে প্রজ্বলিত আসাদ আলান সির ব্রুজরা সংকুচিত হয়ে গেল এবার জিজ্ঞেস করলো তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহ রাসুল তিনি বললেন তোমার কথা শুনতে পাচ্ছি না কারণ আমি কানে কম শুনি আসাদ বলল তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করব আবু মুসলিম বললেন সেটা যদি কর তবে এই কাঠ দ্বারা জ্বালানো আগুনের মাধ্যমে আমি রক্ষা পাবো সেই ভয়াবহ নামের আগুন থেকে যার ইন্ধন হবে পাথর আর মানুষ যার তত্ত্বাবধান করবে এমন ভয়াবহ কঠিন ফেরেস্তারা দল এমন কঠিন ফেরিস্তার দল যারা কখনোই আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে না তারা তাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয় আসওয়াদ বলল আমার এত তাড়াহুড়া নেই আমি তোমাকে কিছুটা অবকাশ দান করলাম তুমি একটু ভেবে দেখো কিছুক্ষণ পর আবারও জিজ্ঞেস করলো তুমি কি সাক্ষ্য দিচ্ছ মোহাম্মদ আল্লাহ রসুল আবু মুসলিম বলেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা তিনি তাকে সত্য এবং সঠিক দিন দিয়ে পাঠিয়েছেন তাকে পাঠানোর মাধ্যমেই নবী এবং রাসুল পাঠানোর ধারাবাহিকতা একেবারে সম্পূর্ণরূপে সমাপ্ত করে দিয়েছেন তারপরে আর কাউকেই তিনি নবী বা রাসুল করে পাঠাবেন না আসোয়াদের ক্রোধ একেবারে চরম গিয়ে ঠেকল সে বলল আমি যে আল্লাহ রাসুল একথা কি তুমি স্বীকার করো আবু মুসলিম জবাব দিলেন আমি তোমাকে বলিনি যে আমি কামে কানে কম শুনি তোমার এই কথাটি আমি শুনতেই পাচ্ছি না নির্ভীক নিশ্চিন্ত এবং দুঃসাহসী কণ্ঠের এসব সুস্পষ্ট এবং জোরালো জবাবে আসাদ আল আনসির রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করল ক্রোধে ক্রুদ্ধ হয়ে সে সিদ্ধান্ত নিল যে তাকে আগুনে নিক্ষেপ করবে ঠিক সেই মুহূর্তে তার শয়তানি কর্মকাণ্ডের প্রধান সহযোগী এগিয়ে এসে কানে কানে মন্ত্রণা দিল যে লোকটি সম্পর্কে তোমার অজানা নয় যে সে একজন পুত পবিত্র চরিত্রের মানুষ সে একজন আল্লাহর অতি প্রিয় বান্দা যে মুমিন বান্দা জীবনের কঠিনতম মুহূর্ত আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ত্যাগ করে না আল্লাহ কখনোই তার সাহায্য ত্যাগ করেন না তুমি তাকে আগুনে নিক্ষেপ করলে আল্লাহ আপন কুদরতে তাকে বাঁচিয়ে রাখলে মুহূর্তের মধ্যে তোমার দীর্ঘ সাধনার তৈরি প্রাসাদ তাসের ঘরের মতো তসনস হয়ে যাবে উপস্থিত সব মানুষ তোমার নবদকে অস্বীকার করে বসবে মুহূর্তের মধ্যে পক্ষান্তরে সে আগুনে পুরে নিজের জীবন উৎসর্গ করলে শহীদ হিসাবে অবচিল অবিচলিত ইমানের একজন পাক্কা মুমিন হিসাবে হয়ে থাকবে তিনি চিরস্মরণীয় উভয় দিকেও হবে তোমার পরাজয় অতএব বদলে দাও এই সিদ্ধান্ত তুমি দেখাও তোমার মহত্ব তাকে মুক্ত করে দাও এই দেশ থেকে বিতাড়িত করো নিজেও শান্তিতে থাকবে আর তার ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে আসওয়াদ আল আনসি পরামর্শ গ্রহণ করল এবং তৎক্ষণাৎ আবু মুসলিমকে ইয়েমেনে ইয়েমেন ত্যাগ করার নির্দেশ দিল আবু মুসলিম আল খাওলানি মদিনার উদ্দেশ্যে ইয়েমেন ত্যাগ করলেন তিনি রসুলের দর্শন লাভ করার জন্য রসুল সাল্লাহ আসলামকে দেখানোর দেখার জন্য এবং তার সাহচর্য দ্বারা নিজের জীবনকে সৌভাগ্যময় করার পূর্বেই তার প্রতি ইমান এনেছিলেন ইয়েমেন থেকে মদিনার দীর্ঘ পথে সারাক্ষণ তিনি রোমাঞ্চিত হচ্ছিলেন প্রিয় রসুলের সঙ্গে সাক্ষাতের মুহূর্তটি কল্পনা করে অর্থাৎ তিনি আশায় ছিলেন রসুল সাল্লাহ আসলামকে গিয়ে দেখতে পাবেন এবং খুবই আনন্দ অনুভব করতেছিলেন ওই মুহূর্তটির কথা চিন্তা করে কিন্তু মদিনার দ্বার প্রান্তে এসেই তিনি শুনলেন প্রিয় নবীর উফাতের খবর শুনলেন মুসলিম জাহানের খলিফা হিসেবে আবু বকরের দেওয়া দায়িত্বের সংবাদ প্রিয় রাসুলের উফাতের খবর তাকে দুঃখের অত্যন্ত দুঃখ দিল মদিনায় পৌঁছে তিনি সর্বপ্রথম মসজিদে নবীতে যাওয়ার নিয়ত করলেন মসজিদের কাছেই বাঁধলেন তার বাহন প্রবেশ করলেন মসজিদে নবীর হারামে রসুলের একটি খুঁটিকে সামনে রেখে নামাজ শুরু করলেন যখন নামাজ শেষ হলো উমর ইবনুল খত্তাব তার কাছে এসে জিজ্ঞেস করলেন কোথেকে এসেছেন তিনি জবাব দিলেন ইয়েমেন থেকে তো ওমর রাজিয়ালহু বললেন আমাদের সেই ভাই এখন কেমন আছে যাকে আল্লাহর দুশ্মন নিক্ষেপ করেছিল নিক্ষেপ করতে চেয়েছিল আগুনে কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছিলেন তো তিনি জবাব দিলেন আসাদ আল আবু মুসলিম আল খাওলানি আল্লাহর অসীম কৃপায় সে এখন ভালোই আছে তখন উমর ইবনুল খাত্তাব রাজিলানহ জিজ্ঞেস করলেন আল্লাহর দোহাই দিয়ে সত্য বলো তুমি কি সেই ব্যক্তি নও তখন আর স্বীকার করে উপায় নেই না স্বীকার করে উপায় নেই তিনি বলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি ওমর রাজিয়ালহ তার কপালে চুমু খেয়ে বললেন তুমি কি জানো তোমার সেই শত্রুর কি পরিণাম ঘটিয়েছেন আল্লাহ যেই দিন হতে ইয়েমেন ছাড়তে বাধ্য হয়েছি তখন থেকে আমি সকল যোগাযোগ বিচ্ছিন্ন আমি কিছুই বলতে পারবো না আবু মুসলিম জবাব দিলেন তখন ওমর হো সুসংবাদ দিলেন যে আল্লাহ তার ইমানদারদের মধ্য থেকে এক বান্দার দ্বারা তাকে ধ্বংস করেছেন তার সাম্রাজ্যের পতন ঘটিয়ে তার ভক্তদেরকে আল্লাহর দিনের পথে ফিরিয়ে ফিরিয়ে এনেছেন অর্থাৎ ইতিমধ্যে একজন মর্দে মুজাহিদ আসওয়াত আল গুপ্তভাবে হত্যা করে ফেলে এবং তার যে অনুসারীরা তারা তবা করে দিনে ফিরে আসে তো আবু মুসলিম এই সংবাদ শুনতে পেয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার আগেই তার পতনের সুসংবাদ শোনালেন অর্থাৎ আসওয়াদ আল আনসির পতনের সুসংবাদ শোনালেন আর প্রতারিত ইয়েমেন ইয়েমেনিদেরকে ইসলামের ছায়াতলে ফিরিয়ে এনে দিলেন আমি আল্লাহর প্রশংসা করছি এজন্য যে তিনি আমাকে দেখালেন এই এ কথা ওমারে জালাহু তখন জবাব দিলেন যে আমি আল্লাহর প্রশংসা করছি এই জন্য যে তিনি আমাকে দেখালেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এমন এক উম্মতকে যার সঙ্গে ঠিক সেই কাজটি করা হয়েছে যা করা হয়েছিল আল্লাহর খলিল এবং আমাদের পিতা ইব্রাহিম আলাহ সঙ্গে অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামকে যেভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ঠিক সেই কাজটি করতে উদ্যত হয়েছিল আসওয়াদ আল এবং মুসলিম আল খাওলানি রহমতুল্লাহ এর সাথে তো সেই সেই সেই কথা স্মরণ করেই ওমর রাজিয়ালহু আল্লাহর প্রশংসা করলেন এরপর ওমর রাজিয়ালহু তার হাত ধরে নিয়ে গেলেন আবু বকর রাজিয়ালহুর কাছে আবু মুসলিম তাকে সালাম দিয়ে তার হাতে বায়াত গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাজিয়ালহু তাকে নিজের কাছে বসালেন এরপর দুই শেখ মানে শেখ আইন আবু বকর এবং উমর রাজিয়াল হুমা আসাদ আল আনসির সঙ্গে আবু মুসলিমের ঘটনাগুলির বিস্তারিত আলোচনা শুনলেন আবু মুসলিম বেশ কিছুকাল মদিনা মোনাওয়ারাতে অবস্থান করলেন এখানে অবস্থানের সময় তিনি রসুল সাল্লাহ আল ইসলামের মসজিদের মসজিদেই সর্বাধিক সময় কাটালেন পবিত্র রওজায় রসুলের মিম্বার এবং কবরের মধ্যবর্তী স্থানে নামাজ আদায় করলেন প্রাণ ভরে সাধ্যমতে সেখানে বড় বড় সাহাবিদের কাছ থেকে শিক্ষা অর্জন করলেন তাদের মধ্যে রয়েছে আবু আবু ওবায়দা ইবনুল জাহরা রাজালহু আবু জার গিফারি রাজালহু ওবাদা ইবনু সামিদ রাজালহু মুয়াজ ইবনে জাবাল রাজিয়ালহু আউফ ইবনু মালিক আল আশজাই রাজিয়ালহু এরকম উল্লেখযোগ্য সাহাবিরা ছিলেন তো কিছুকাল অবস্থান করার পরে তিনি স্থির করলেন বাকি জীবন কাটাবেন সিরিয়াতে কারণ যেন ওই এলাকাগুলার সীমান্তের কাছাকাছি থেকে রোম অভিযানে মুসলিম বাহিনীতে অংশ নেওয়া নেওয়া যায় আর সীমান্ত প্রহরার মাধ্যমে সীমাহীন স্বভাব লাভ করা যায় অর্থাৎ রিবাতের ভূমিতে কাটাবেন যাতে রিবাতের যে মহান আজর আল্লাহ তালার তরফ থেকে ওই আচার তিনি লাভ করতে পারেন এবং এখানে উল্লেখযোগ্য যে আবু মুসলিম ছিলেন একজন বিশিষ্ট মুজাহিদ এবং বিশিষ্ট বীর মুজাহিদ যিনি যুদ্ধের ময়দানে অত্যন্ত পারদর্শিতার সাথে যুদ্ধ করতেন তো মুয়াবিয়া রাজু যখন খলিফাতুল মুসলিমিন হলেন তার সঙ্গেও আবু মুসলিম ওনার হৃদ্যতা সম্পর্ক ছিল বারবার তার দরবারে আসা যাওয়া করেছেন তিনি আবু মুসলিম আল খাউলানি রাজল রহমতুল্লা আলাই তিনি বিভিন্ন মজলিসে হাজির হয়েছেন মোয়াবিয়ার সঙ্গে তার কিছু ঘটনা রয়েছে যা তাদের মধ্যে যে উভয়ের মধ্যে যে উন্নত মর্যাদা এবং উত্তম গুণাবলী প্রমাণ বহন করে যেমন উল্লেখযোগ্য হচ্ছে একবার আবু মুসলিম মোয়াবিয়া রাজিউল্লাহুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন দেখলেন যে তিনি একটি বেশ বড় মজলিসের মধ্যমণি হিসেবে বসে আছেন মুয়াবিয়া বড় একটা মজলিসে মধ্যমণি হিসেবে বসে আছেন প্রধান ব্যক্তি হিসেবে বসে আছেন সেখানে উপস্থিত রয়েছে তার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সেনাদলের প্রধানগণ এবং সরকারি কর্মকর্তাবৃন্দ তিনি দেখলেন সবাই তাকে ভীষণ সম্মান দিচ্ছে সীমাহীন শ্রদ্ধা দেখাচ্ছে অর্থাৎ মুয়াবিয়া রাজনকে ভীষণ সম্মান দিচ্ছে এবং সীমাহীন শ্রদ্ধা দেখাচ্ছে আবু মুসলিম এত ভক্তি এবং শ্রদ্ধার প্রকাশ দেখে মুয়াবিয়া রাজুল্লাহর প্রতি শঙ্কিত হয়ে পড়লেন অর্থাৎ আশঙ্কা করলেন ওনার জন্য যে এটা ওনার ইমানের জন্য ক্ষতিকর হয় কিনা তো তিনি মজলিশের বাইরে যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকেই বলে উঠলেন আসসালামু আলাইকা ইয়া আজিরাল মুকমিনিন লোকেরা তাকে সংশোধনে ইঙ্গিত করে বলল আবু মুসলিম বলো ইয়া আমিরাল মিনিন তিনি কার কথায় কান দিলেন না বরং আবারও বলেন আসসালাম আলাইকা ইয়া আজির আল মুকমিনিন লোকেরা আবারও সংশোধন করে বলল যে আবু মুসলিম ঠিক করে বলো আমিরুল মুকমিনিন তিনি কর্ণপাত করলেন না এবং কার প্রতি প্রক্ষেপ করলেন না বরং আরো জোরে বলে উঠলেন আসসালাম আলাইকা ইয়া আজির আল মুকমিনিন এবার কিছু লোক মনে করলো যে উঠে গিয়ে তাকে সংশোধন করে দিয়ে আসবে কিন্তু মুয়াবিয়ারা জেলানহু তাদেরকে নিবৃত্ত করে বললেন আবু মুসলিমকে এখানে আসতে দাও সে ভুল করে কিছু বলছে না যা সে বলছে তা বুঝে শুনেই বলছে তাকে সংশোধন করতে যেও না এর মধ্যে তিনি মুয়াবিয়া রাজুর কাছে এসে বললেন আবু মুসলিম তিনি বললেন আল্লাহ আপনাকে আমিরুল মিনিন বানানোর পর আপনাকে শুধু সেই রাখালের সঙ্গেই তুলনা করা যায় যাকে মালিক এক পাল ছাগলের দায়িত্ব অর্পণ করে বলেছে যে ঠিকমতো যদি এদের লালন পালন কর ঘাস পানি খাইয়ে দুধ এবং পশম বাড়াতে পারো তবে প্রতি মাসে বেতন সে ঠিক মতোই প্রতি মাসে ঠিকমতো বেতন পাবে তো কোনো রাখাল যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে ছোট ছোট বাচ্চাগুলো ঠিক মতো বড় হয়ে ওঠে দুর্বল এবং রোগা ছাগলগুলো মোটা তাজা এবং নাদুস নুদুস হয়ে বড় বড় হয়ে যায় তখন মালিক ঠিকমতো বেতনই তাকে শুধু দিবে না বরং সাথে সাথে বকশিসও তাকে দিবে আর যদি ঠিকমতো সে ওদের দেখাশোনা না করে ঠিকমতো ঘাস পানি না খাওয়ায় রোগা ছাগলগুলো মরে যায় মোটা তাজাগুলো দুর্বল দুর্বল কৃষকায় হয়ে যায় দুধ এবং পশম না পাওয়া যায় তবে মালিক বন্ধ করে দেবে তার বেতন ভাতা এমনকি ক্রুদ্ধ হয়ে তাকে হয়তো শাস্তিও দেবে আপনি সেই পথে গ্রহণ করুন যেখানে আপনার পারিশ্রমিক এবং কল্যাণ রয়েছে সুফান আল্লাহ কত উত্তমভাবে তিনি উপদেশ দিলেন কত উত্তম উদাহরণ দিলেন মুয়াবিয়া রাজু এতক্ষণ মাথা নিচু করে শুনছিলেন কথা শেষ হলে মাথা তুলে বললেন আবু মুসলিম আল্লাহ আপনাকে আমার এবং আমার প্রজাদের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন আমি জানি আপনি আল্লাহ এবং রসুলের এবং মুসলিম জাতির সর্বসাধারণের শুধুমাত্র হিতাকাঙ্ক্ষী নন বরং আপনি হচ্ছেন একজন তাদের প্রতি দরদীয় বটে এই গেল একটি ঘটনা অপর আরেকটি ঘটনা হচ্ছে দামেশকের প্রধান জামে মসজিদে একবার জুমার জামাতে জুমার নামাজের জামাতে সামিল হলেন আবু মুসলিম তো সেখানে খুদ্া প্রদান করেছিলেন আমিরুল মিনিন মোয়াবিয়া রাজুল তো সেই মুহূর্তে সেখানে যে বিষয়ে আলোচনা হচ্ছিল এর কি কয়েকদিন পূর্বে মোয়াবিয়া রাজুল প্রজাদের মাঝে পরিচ্ছন্ন সুপেয় পানি সরবরাহ করার উদ্দেশ্যে বারোয়াদা যে নদী আছে সেটার থেকে সংযোগ খাল কাটার পরিকল্পনা করেছিলেন খুদ্বায় তিনি সেই বিষয়ে আলোচনা করতেছিলেন আবু মুসলিম মুসল্লিদের মাঝ থেকে দাঁড়িয়ে বললেন হে মোয়াবিয়া ভুলে যাও না আজ অথবা কাল তোমাকে মৃত্যুবরণ করতেই হবে কবরের ছোট্ট কুঠুরিতে যেতেই হবে যদি ন্যাক আমল নিয়ে সেখানে যেতে পারো তবে সেই কবর তোমার জন্য প্রসাদ আর ফল এবং ফুলের বাগানে রূপান্তরিত হবে পক্ষান্তরে যদি আমলবিহীন শূন্য হাতে সেখানে যাও তবে দেখবে কিছুই নেই বিরান মরুভূমি ছাড়া হে মোয়াবিয়া তোমার যদি ধারণা হয়ে থাকে যে খেলাফত মানে নদী সংযোগ নালা খনন করা মুসলিম জাতিকে সুখ সুবিধা থেকে বঞ্চিত করা ন্যায়পরণতা বিসর্জন দিয়ে সম্পদ সঞ্চয় করা তবে আল্লাহ তোমাকে রক্ষা করুন অর্থাৎ এটা করা ঠিক নয় খলিফার প্রকৃত দায়িত্ব হলো সৎ কাজ করা সত্য কথা বলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানুষকে আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালিত করা হে মোয়াবিয়া মূল উৎস পরিচ্ছন্ন হলে পানীয় পরিচ্ছন্ন এবং নির্মল হয় তুমি হচ্ছ আমাদের জন্য সেই মূল উৎস ধারা অতএব তুমি নিজেকে সর্বদা পরিচ্ছন্ন রাখার ঐক্যান্তিক চেষ্টা করবে হে মোয়াবিয়া তুমি যদি শুধুমাত্র একটি ব্যক্তির উপর জুলুম করে থাকো তবে সেই জুলুম তোমার উপর তোমার সকল ইনসাফকে ধ্বংস করে দিবে তাই জুলুম থেকে সাবধান কেয়ামতের ময়দানে এক একটি জুলুম হবে ভয়াবহ অন্ধকার দিকের মতো আবু মুসলিম তার এসব উপদেশ মেশানো কথা শেষ করতেই মুয়াবিয়া নেমে আসলেন মেম্বার থেকে আবু মুসলিমের কাছে এগিয়ে এসে বললেন আল্লাহ আপনার উপর রহম করুন হে আবু মুসলিম এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে উত্তম বিনিময় দান করুন আরেকটি ঘটনা হচ্ছে মোয়াবিয়া হু মেম্বর উঠে খুদ্া শুরু করেছেন সেই সময় মোয়াবিয়া দুই মাস যাবৎ বায়তুল মাল থেকে ভাতা প্রদান বন্ধ রেখেছিলেন তো আবু মুসলিম চিৎকার করে বললেন হে মোয়াবিয়া বাইতুল মালের সম্পদ তোমার নিজের কিংবা তোমার বাপদাদার নয় কোন অধিকারে তুমি সেখান থেকে জনগণের পাওনা হক আটকে রেখেছ ক্রোধে মোয়াবিয়ারা জেলানহুর চেহারা লাল হয়ে গেল সব লোক ভয়ে একাকার হয়ে গেল যে না জানি আজ কি ঘটে যায় কিছুই ঘটল না বরং মোয়াবিয়া রাজু ইশারায় সবাইকে স্থান ত্যাগ করতে নিষেধ করলেন তিনি নেমে পড়লেন মিম্বার থেকে উজু করলেন কিছুটা পানি নিজের গায়ে ছিটিয়ে দিলেন ফিরে এসে আবার মেম্বারে উঠলেন আল্লাহর প্রশংসা এবং গুণগান করলেন এরপর বললেন আবু মুসলিম বলেছেন এই মাল সম্পদ আমার নয় আমার বাপদাদারও নয় আবু মুসলিম যা বলেছেন সত্যই বলেছেন তবে আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামের মুখ থেকে শুনেছি ক্রোধ হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে শয়তানকে ক্রোধ শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে সেই আগুনকে নিবিয়ে দেয় পানি সুতরাং তোমাদের কারো যখন ক্রোধ জেগে ওঠে সে যেন গোসল করে নেয় অথবা উজু করে হে লোক সকল তোমরা যাও বায়তুল মাল থেকে নিজ নিজ ভাতা নিয়ে যাও আল্লাহ তোমাদের বরকত দান করুন আল্লাহ তালা আবু মুসলিমকে উত্তম প্রতিদান দান করুন তিনি ছিলেন হক কথা বলার জন্য এক অনন্য অনন্য দৃষ্টান্তপূর্ণ পূর্ণ দৃষ্টান্ত স্থাপনকারী হে আল্লাহ আপনি মুয়াবিয়ারাজুর প্রতিও সন্তুষ্ট হয়ে যান যিনি নিজ সিদ্ধান্ত থেকে ফিরে এসে সত্যকে গ্রহণ করার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন কি দারুণ বলেছেন জনৈক কবি আকিল্লু আলাইহিম লা আবান লি মিনাল্লাউমি আউসুদ্দুল মাকান আল্লাজি সাদ্দু অর্থাৎ পোড়ালে মুখ নিন্দুকের তিরস্কারের মাত্রা খানিক কমাও পারলে দেখাও তোমার মতো সুকীর্তি তোমরাও অর্থাৎ পারলে দেখাও তাদের মতো সুকৃতি সুকীর্তি তোমরাও তো আবু মুসলিমা খাওয়ানি রহমতুল্লা আলাই বিশিষ্ট তাবি ওনার জীবনী থেকে বিশেষ বিশেষ কিছু শিক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই একটা বিষয় ছিল যে আল্লাহ তালার জন্য নিজেকে কুরবানি করার জন্য কিভাবে তিনি আগুনে চাপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং এটার জন্য তিনি কোনো দ্বিধাহীন চিত্তে সেটাকে মেনে নিয়েছিলেন অর্থাৎ আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য এবং তিনি এত বড় কঠিন ফিতনার মুখেও দৃঢ় থাকার যে ইস্তেকামত থাকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এবং সাথে সাথে তিনি এই দুনিয়ার জীবনে দুনিয়ার মুখে জড়িত না হয়ে পড়া দুনিয়ার পিছনে না ছোটা এবং আখেরাতের প্রতি ইয়াকিন রেখে যেন চোখে দেখেছেন আইনুল ইয়াকিন রেখে এভাবে ইবাদতে নিজেকে মগ্ন রাখতেন তো সাথে সাথে ওনার জীবনী থেকে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে শাসকদের জন্য মুসলিম শাসকদের জন্য নাসিহা প্রদান এবং এক্ষেত্রে আল্লাহ ছাড়ার কাউকে ভয় না করা দ্বিধাহীন চিত্তে আল্লাহর জন্য সত্যকে প্রকাশ করা সঠিক নাসিহা দেওয়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ আল্লাহ ছাড়া তিনি সেক্ষেত্রে কাউকেই ভয় করতেন না যেটা সবচেয়ে সত্য সেভাবেই তিনি নাসিহা দিতেন তো আল্লাহ তালা আমাদেরকে যে এই উত্তম গুণাবলীগুলা এগুলো অর্জন করার তৌফিক দান করুন Allah'ım amin.